السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা অন্য সময়ের মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইসলামী আকিদার আরেকটি পর্ব নিয়ে এ পর্বে যা থাকছে সেটা হচ্ছে গণন বিদ্যা সম্পর্কে আরবিতে সেটাকে আল কাহানা বলা হয় এবং এর পাশাপাশি আরেকটি শব্দ আছে সেটা হচ্ছে এরাফা মানে এই আল কাহানা বা কিহানাও বলা হয় এটা সংজ্ঞা হচ্ছে যে আপনার ভবিষ্যতে যা ঘটবে সেই সম্পর্কে সংবাদ দেওয়া এটা আপনার সাধারণত তাকাহুন শব্দ থেকে আসছে আর তাকাহুন মানে আন্দাজ করা এই একটা আন্দাজের ভিত্তিতে তারা আপনার ভবিষ্যৎ সম্পর্কে সংবাদ দিয়ে থাকে কখন এই কাহানা বা কেহানা বলা হয় যে মনের কথা সম্পর্কে সংবাদ দিতে পারাকে যে কার মনে কি আছে সেটা বলা এবং কাহিন বলা হয় যে ব্যক্তি এমন বলার দাবি করে অর্থাৎ একে বাংলাতে গণক বলে এবং এর পাশাপাশি যে শব্দ বলেছিলাম আল এরাফা যে সেটা সংজ্ঞা কি সেটা হচ্ছে আপনার লুকায়িত ব্যাপার জানার দাবি করা যে লুকে যেমন আপনার কেউ চুরি করে কোনো জিনিস নিয়ে গেছে অথবা কোনো জিনিস হারিয়ে গেছে এমন কিছু সংবাদ দেওয়া তাহলে ব্যাপারটা লুকেই তো হ্যাঁ, কেউ দেখতে পাচ্ছে না যে কোথায় আছে এই মাল হ্যাঁ, কিন্তু সে বলতে পারছে সে জানার দাবি করছে এবং আর্রাফ বলা হয় যে ব্যক্তি এরকম কিছু জানার দাবি করে যে লুকাইতে ব্যাপারগুলো সে জানে তাইলে এখন কাহেন এবং আর্রাফের মধ্যে পার্থক্য কি কাহেন হচ্ছে যিনি ভবিষ্যৎ সম্পর্কে সংবাদ দিয়ে থাকেন ভবিষ্যতে কি ঘটবে গেছে সেই সম্পর্কে যিনি সংবাদ দেন তাকে আরব বলা হয় এটা হচ্ছে উভয়ের মধ্যে আপনার পার্থক্য কখনো আরব শব্দটা আরো ব্যাপক করতে ব্যবহৃত হয় তখন সে আরব শব্দ কাহেনকেও সামিল করে যেমন শেখুল ইসলাম আলী বলেন যে আরব মানে হচ্ছে ইসমুল্লিল কাহিনী ওল মুনাজিমি ওল্লামালি ওয়ানাহিম যে আর্রাফ হচ্ছে একজন গণক এবং একজন জ্যোতিষী এবং যারা রম্মাল বলা হয় মানে বালি নিয়ে গবেষণা করে যারা ভবিষ্যৎ সংবাদ দিয়ে থাকে রম্মাল এই সবাইকে সামিল করে এই জাতীয় যত ভবিষ্যৎ বার্তা আছে সবগুলোকে আপনি সামিল করে থাকে তাইলে আরব শব্দটা অনেক সময় ব্যাপক অর্থ কি ব্যবহৃত হয়ে থাকে এখন কথা হচ্ছে যে এই যে দুইটা জিনিস কাহানা এবং যেটাকে এরাফা বলা হয় এই দুইটার বিধান কি কাহানা এটা অবশ্যই শিরকে আকবর এই গণন বিদ্যা যারা মানে গণনা করে কিছু বলে এটা আপনার করা হচ্ছে শিরকে আকবর এটার কারণ কি দুটি কারণ আমরা উল্লেখ করবো এক নম্বর হচ্ছে যে এই যারা গণনবিদ্যার সাথে সম্পর্কিত আহ গণক যাদেরকে বলা হয় তারা কিন্তু ভবিষ্যতের সম্পর্কে জানে বলে দাবি করে মানে গায়েবী জ্ঞান তাদের আছে এটা দাবি করে অথচ এই গায়েবী জ্ঞানের একমাত্র সংবাদ আল্লাহ জানেন আর কেউ জানে না এরা কিন্তু সেটা দাবি করে সুতরাং যখন তারা গায়েবী জ্ঞানের দাবি করছে সুতরাং আল্লাহর রুবিয়তের যে বৈশিষ্ট্য সেই ক্ষেত্রে আল্লাহর সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়েছে কারণ আল্লাহ সুরান আমলের পঁয়ষট্টি নম্বর আয়তের মধ্যে বলেন বলেন হেরসুল আপনি বলে দিন যে আকাশ এবং জমিনের মধ্যে গায়েব জানার কেউ নেই আল্লাহ ছাড়া এবং বলে যে তারা কেউ জানে না কখন তাদেরকে পুনরুত্থিত করা হবে তাহলে গায়েবের ব্যাপারে একমাত্র আল্লাহ জানেন সেটা আয়াতের মধ্যে বলা হয়েছে আরেকটি আয়াতের মধ্যে যেটা সুরা জিনের ছাব্বিশ সাতাশ নম্বর আয়তে আল্লাহ বলেন عالم الغيب فلا يظهر على غيبه أحدا إلا من ارتضى من رسول فإنه يسلك من بين يديه فإنه يسلك من بين يديه ومن خلفه رصدا আল্লাহ এই আয়াতয়ের মধ্যে বলেন যে তিনি হচ্ছেন আলমুল গাইব গায়েব জানতা একমাত্র আল্লাহ জলশানহু এবং তিনি ফলাইধুর আলা গাইবি হাদা কোন গাইবী ব্যাপার কাউকে তিনি সাধারণত জানান না তবে তিনি সন্তুষ্ট তাকে কিছু কিছু গায়েব জানান এবং এবং তিনি সামনে এবং তার পিছন থেকে পাহারাদার নিয়োগ করেন দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে তাইলে শিরকে আকবর হওয়ার গণন গণনার কাজটা শিরকে আকবর হওয়ার একটা কারণ হচ্ছে যারা গণক তারা ভবিষ্যৎ সম্পর্কে জানে বলে দাবি করে যেটার রুবুয়েতের বৈশিষ্ট্য দ্বিতীয় নম্বর হচ্ছে যে তারা সাধারণত সংবাদ দেওয়ার ক্ষেত্রে শয়তানের সহযোগিতা নিয়ে থাকে আর শয়তান কখনো সহযোগিতা করে না আল্লাহর সাথে শিরিক করা ছাড়া সুতরাং যেমন তারা কি ধরনের শিরিক করে শয়তানের জন্য জবাই করে শয়তানের কথা মতে তারা কোরআনকে কোরআনের সাথে লাঞ্ছনার আচরণ করে কোরআনকে অবহেলা অবমাননা করে এবং এই জাতীয় অনেক কিছু মানে শরীর বিরোধী কাজ করিয়ে শয়তান তারপর তাদের সহযোগিতা করে থাকে তাইলে এই দুইটা কারণে আপনার গণনার কাজ যারা করে ভবিষ্যৎ সম্পর্কে সংবাদ দেয় সেটা শিরকে আকবর আরেকটি কথা সেটা হচ্ছে যে কোনো গণকের কাছে যিনি ভবিষ্যৎ সম্পর্কে সংবাদ দেন অথবা গত জিনিসের সম্পর্কে সংবাদ দেন তাদের কাছে এসে তাদেরকে এই জাতীয় জিনিস জিজ্ঞাসা করার বিধান কি আপনার রসুল আকরম ইসলাম পক্ষ থেকে অনেকগুলো হাদিস এসেছে যেখানে আপনার হারাম আখ্যায়িত করা হয়েছে এই জাতীয় গণকদের কাছে আসা যারা ভবিষ্যৎ সম্পর্কে সংবাদ দিয়ে থাকে অথবা গত কোনো জিনিস সম্পর্কে সংবাদ দিয়ে থাকে এবং তাদেরকে প্রশ্ন করাই জাতীয় এটা হারাম করে দিয়েছেন রসুল আকরম সাম এবং কারণ এর কারণ হচ্ছে কারণ গায়েব একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না সুতরাং যদি তাদেরকে গায়েব সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তাহলে বোঝা যায় যে একমাত্র যে আল্লাহ গায়েব জানেন এই ব্যাপারে তার সন্দেহ আছে এবং তার অন্তরের দিকে বিশ্বাস আপনার আহ অবশ্যই সংক্রমিত হয় যে যে আল্লাহ ছাড়াও কেউ গায়েব জানতে পারে হ্যাঁ তাইলে তার এই সন্দেহের মধ্যে এই ব্যাপারে তার সন্দেহ এসে যায় এই কারণে যে তাদের কাছে গিয়ে তাদের কাছে কোনো গায়েবী সম্পর্কে জিজ্ঞাসা করা সেটা অবশ্যই হারাম এই কারণে একজন মুসলমানের দায়িত্ব হবে যে সে এই কথা নিশ্চিতভাবে বিশ্বাস করবে যে আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না এই কারণে তাদের কাছে যাওয়া নিষেধ এবং যারা এই জাতীয় কোনো ব্যক্তির কাছে যায় যে যারা ভবিষ্যৎ সম্পর্কে কোনো সংবাদ দেয় অথবা গত জীবন সম্পর্কে কোনো সংবাদ দিয়ে থাকে লুকায়িত জিনিস সম্পর্কে এদেরকে জিজ্ঞাসা করার শাস্তি সেটা আমাদের জানা দরকার কি শাস্তি যদিও সে ওদের কথা বিশ্বাস না করুক না কেন বিশ্বাস করলে এক শাস্তি আর বিশ্বাস না করলে আরেক শাস্তি যদি কেউ গিয়ে তাদেরকে গায়বী সম্পর্কে জিজ্ঞাসা করে গায়বী কোনো বিষয়ে তার শাস্তি হলো যে ব্যক্তি তাদের কাছে যাবে তাদেরকে জিজ্ঞাসা করবে বিশ্বাস করে নাই তাহলে তার চল্লিশ দিনের আপনার সালাত গ্রহণযোগ্যতা হারাবে মানে তার কোনো সব পাবে না হ্যাঁ, এর প্রমাণ হচ্ছে রসুল আকরমসাল্লামের জনক স্ত্রী থেকে এই আদেশটা বর্ণিত যে রসুল আকরম সাহেব বলেন মুসলিম সাহেব আদেশ মান রসুল বলেন যে ব্যক্তি কোনো গণকের কাছে এসেছে যে মানুষের কোনো হারানো জিনিস ইত্যাদি সম্পর্কে সংবাদ দিয়ে থাকে এবং তার তার কাছে কোনো জিনিস জানতে চেয়েছে তাহলে তার চল্লিশ দিনের আবাদত বাতিল হয়ে যাবে সব পাবে না যদি এই হুমকিটা যিনি মানে জিজ্ঞাসা করছেন গণকদেরকে তার ব্যাপারে হয়ে থাকে তাহলে যাকে জিজ্ঞাসা করা হয়েছে তার কি অবস্থা হবে মানে গণক নিজের তার ব্যাপারটা আরো তো ভয়ানক আর যদি কোনো ব্যক্তি গণকদেরকে কোনো কিছু জিজ্ঞাসা করে এবং তাদের কথা বিশ্বাসও করে তাহলে ব্যাপারটা আরো ডেঞ্জারাস হয়ে যায় তাইলে সেই ব্যক্তি কাফের হয়ে যায় যে আল্লাহ রসুল আকরমের উপর যে কোরআন নাজিল করেছেন সেই কোরআনের অবিশ্বাসী হয়ে যায় এবং এর প্রমাণ হচ্ছে আবু একটি হাদিস রসুল আকরম বলেন মান কাহিনান আরাফান فصدقه بما يقول فقد كفر بما أنزل على محمد যে রসুল বলতেছেন যে ব্যক্তি কোনো গণকের কাছে আসে চাই সে ভবিষ্যৎ সম্পর্কে বলুক অথবা কোনো লুকায়িত জিনিস সম্পর্কে যেটা গত জীবনে এমন কোনো কিছু বলক এবং তাদের কথা যদি বিশ্বাস করে তাহলে সে রসুল আকরম সাল্লাহ ইসলামের উপর যেই কোরআন নাজির হয়েছে সেটার সাথে কুফরি করলো কারণ রসুলের উপর যে কোরআন নাজির হয়েছে সেখানে বলা হয়েছে আল্লাহ একমাত্র গায়েব জানান সুতরাং সেই ব্যক্তি যখন তাদের কথা বিশ্বাস করলো তাহলে সেটাই প্রমাণ করলো যে আল্লাহ ছাড়া আরো কেউ গায়েব জানতে পারেন আদিষ্টি মুসনাদ আহমদের মধ্যে রয়েছে আবুদাবাদ এবং তিরমিজির মধ্যেও রয়েছে সুতরাং এর কারণ হচ্ছে কি এই যে কুফুরি করার মানে সে যে কাফের হয়ে গেল কারণ সে যখন বিশ্বাস করলো এই কথা যে তাদের কথায় বিশ্বাস করলো তাহলে সে রসুলের উপর যে ওহি আসছে সেটাকে অবিশ্বাস করলো এবং রসুলের ওহির মধ্যে এটা রয়েছে যে গায়বী জ্ঞান একমাত্র আল্লাহ জানেন আর কেউ জানে না তাইলে তাদের কথা বিশ্বাস করলে সে অবশ্যই আপনার এই কথা বিশ্বাস করলো যে আল্লাহর পাশাপাশি অন্যজনও জানেন তাইলে কোরআনকে এবং সুন্নাকে সে অস্বীকার করে বসলো এই কারণে সে কাফের হয়ে যাবে এই পর্যায়ে আমরা এখানে শেষ করতে যাচ্ছি আরও করব নিয়ে ইনশাআল্লাহ আসছি সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন ওসল আল্লাহ নবীন আহমেদ আলী ওসফ